সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ সুরে সুরে জাগাব স্বপ্ন ডাঙায় ভাসাবো সুরে সুরে জাগাব স্বপ্ন ডাঙায় ভাসাবো মুছে দেব পরভ শান্তি সুখের কলরা সত্য নেই কলরা সুন্দর আগামী প্রতিভা বিকাশে আমরা সুরে আমি তো মুক্ত স্বাধীন নই পরাধীন কাফনের কাপড় মাথায় রক্ত ঝরাই জালিম শাহী কারার ওই রুদ্ধ দুয়ার শিকল ভাঙার বিপ্লবী গান ওমরের হুঙ্কারেতে বিশ্ব কেঁপে উড়ুক নিশা শ্রোতা বন্ধুরা ইসলামী সঙ্গীত আকাশে এক উজ্জ্বল নক্ষত্র আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার নিজ হাতে গড়া এক ঝাঁক সুরের পাখি আজও সুর বিলিয়ে যাচ্ছেন সঙ্গীত প্রেমীদের মাঝে তাদেরই অন্যতম কলরব শিল্পী আবু সুফিয়ান শুনুন আবু সুফিয়ানের একক অ্যালবাম আর নয়